সাত সকালে আজান শুনে জাগলো না জিজন ভুরির আলু দেখেও সারা দেয় না যে মন সাত সকালে আজান শুনে জাগলো না জিজন ভুরির আলু দেখেও সারা দেয় না যে মন সাত সকালে আজান শুনে জাগলো না জিজন ভুরির আলু দেখেও সারা দেয় না যে মন গাইবে না যে প্রভুর নামে তারি গুণ গাইবে না যে প্রভুর নামে তারি গুণগান কি প্রয়োজন এমন মধুর এমন হৃদয় প্রাণ কি প্রয়োজন এমন মধুর এমন হৃদয় প্রাণ সাত সকালে আগাম শুনে জাগলো না যে জন ভোরের আলো দেখেও সারা দেয় না যে মন সাত সকালে আজান শুনে জাগলো না যে জন ভোরের আলো দেখেও সারা দেয় না হাসি সূর্য হাসে ঝলমলে রুদ নিয়ে প্রভুর শানে পাক পাখালি উঠে যে গান গে পূব আকাশে সূর্য হাসে ঝলমলে রুদ নিয়ে প্রভুর শানে পাক পাখালি ওঠে যে গান গে পূব আকাশে সূর্য হাসে ঝলমলে রুদ নিয়ে প্রভুর শানে পাক পাখালি ওঠে যে গান গে কাফির মুনাফিকেরা গায় না প্রভুর গান কাফির মুনাফিকে গায় না গান কি প্রয়োজন এমন মধুর এমন হৃদয় প্রাণ কি প্রয়োজন এমন মধুর এমন হৃদয় প্রাণ সাত সকালে আজান শুনে জাগলো না যে জ্বর ভোরের আলো দেখেও সারা দেয় না যে মন সাত সকালে আজান শুনে জাগলো না যে জ্বর ভোরের আলো দেখেও সারা দেয় না যে মন সূর্য যখন পূর্ব হতে পশ্চিমেতে যায় দৈল কোয়েল ময়না শালিক প্রভুরি গানে গায় সূর্য যখন পূর্ব হতে পশ্চিমেতে যায় দোয়েল কোয়েল ময়না শালিক প্রভুরি গান গায় সূর্য যখন পূর্ব হতে পশ্চিমেতে যায় দোয়েল কোয়েল ময়না শালিক প্রভুরি গান গায় যেই মনেতে দেয় না সারা শুনে এমন গান যেই মনেতে দেয় না সারা শুনে এমন জয় প্রাণ সাত সকালে আজান শুনে জাগলো না যে জন ভোরের আলো দেখেও সারা দেয় না যে মন সাত সকালে আজান শুনে জাগলো না যে জন ভোরের আলো দেখেও সারা দেয় না যে মন ভোরের আলো দেখেও সারা দেয় না যে মন ভোরের আলো দেখেও সারা দেয় না যে মন ভোরের আলো দেখেও সারা দেয় না যে মন